বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ ওয়াবাদ বেদাতের সংজ্ঞা ও বিধান নির্ণয়ের সাথে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা জরুরি মনে করছি আজ সেসব ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা পেশ করা হবে প্রথমেই যে বিষয়টি স্মরণ রাখতে হবে তা হল আল্লাহর দিনের ব্যাপারে সঠিক বুঝ বলতে কি বোঝায় আগেই আমরা বলেছি বেদাত বলতে বোঝায় আল্লাহর দিনের যে কোনো বিধান সম্পর্কে ভুল বুঝ আল্লাহ সুবাহান তার দিনকে পরিপূর্ণ করেছেন কেয়ামত পর্যন্ত যত নতুন বিষয় আসবে সেসবের সঠিক বিধান তিনি বর্ণনা করেছেন কোনো ব্যাপারে আল্লাহর দিনের যে বিধান তার বিপরীত কোনো বিধান আল্লাহর বিধান হিসেবে দাবি করার নামই হল বিদাত উপরের আলোচনায় এ ব্যাপারে বিস্তারিত বর্ণনাগত হয়েছে এখন একটি প্রশ্ন এ বিষয়টির সাথে গভীরভাবে সম্পৃক্ত ও সংশ্লিষ্ট আর তা হল দিনের সঠিক বুঝ বলতে আমরা কি বুঝব বর্তমান যুগের প্রেক্ষাপটে এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ যেহেতু আধুনা চিন্তাবিদদের একটি বিরাট অংশ মনে করে পবিত্র কোরআনের কিছু আয়াত ও গোটা কয়েক হাদিস একত্রিত করে একজন ব্যক্তির নিকট যে বিধানটি সঠিক বলে মনে হয় সেটিই দিনের সঠিক বিধান এটা সঠিক কথা নয় বরং কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত কি তা নির্ণয় করতে হলে কোরআন হাদিসের উপর ব্যাপক গবেষণা ও আরবি ভাষার বাসনভঙ্গির উপর দক্ষতা থাকা একান্ত জরুরি সেই সাথে কোন আয়াত বা হাদিস কোন প্রেক্ষাপটের সাথে সংশ্লিষ্ট সেটিও লক্ষ্য রাখতে হবে এর মৌলিক কারণ হল কোরআন ও হাদিসে যা কিছু বলা হয়েছে সেগুলো বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় অনেক সময় কোন শব্দ রূপক অর্থে ব্যবহৃত হয় যেমন আল্লাহ সুবাহান সাহারি খাওয়ার সময় সময় বর্ণনা করে বলেন অকুলু অশ্রবু হাত্তাবাইয়ানালাকুমুল তোমরা খাও এবং পান করো যতক্ষণ না সাদা সুতা কালো সুতা হতে পৃথক হয়ে যায় সুরা বাকারা একশো সাতাশি নম্বর আয়াত সহি বুখারিতে বর্ণিত আছে এ আয়াতের প্রকাশ্য ভাষ্য অনুযায়ী কোন কোন সাহাবা বালিশের নিচে সাদা ও কালো রঙের দুটো সুতা রাখতেন এবং দুটো সুতাকে যতক্ষণ না আলাদাভাবে চেনা যায় ততক্ষণ সাহারি খেতেন ফলে তারা অধিক সময় ধরে পানাহার করতেন পরে রসুল সাল্লাম তাদের বলে দেন যে আসলে এখানে প্রকৃত সুতা বোঝানো হয়নি বরং আকাশের সাদা রং ও কালো রংকে বোঝানো হয়েছে অর্থাৎ এখানে শ্রোতা শব্দটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে প্রকৃত অর্থে নয় একইভাবে অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন জাহান্নামু ফিহা যে কেউ কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার পুরস্কার হল জাহান্নাম সে সেখানে চিরকাল অবস্থান করবে সুরানিসা নিসা নম্বর আয়াত অন্য একটি আয়াতে সুদ গ্রহণ করলে চিরকাল জাহান্নামের কথা বলা হয়েছে সুরা বাকারা দুশো পঁচাত্তর নম্বর আয়াত সই বুখারি ও মুসলিমে বর্ণিত বেশ কিছু হাদিসে বংশ তুলে গালি দেওয়া বিলাপ করে কাদা নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে পরিচয় দেওয়া ইত্যাদি বিষয়কে কুফরি হিসেবে আখ্যায়িত করা হয়েছে অন্য একটি হাদিসে আত্মহত্যা করলে চিরকাল জাহান্নামে শাস্তি হবে এমন বলা হয়েছে এই সকল হাদিসের উপর নির্ভর করে খারেজিরা এই সকল কাজকে কুফরি হিসেবে আখ্যায়িত করে খারেজিরা এই সকল কাজকে কুফরি হিসেবে আখ্যায়িত করে কিন্তু সাহাবেকরাম ও তাদের অনুসারী নেতকার ওলামায় দিন এসব হাদিসকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তারা এখানে প্রকৃত অর্থ গ্রহণ করেননি বরং রূপক অর্থ গ্রহণ করেছেন সকল আলেম একমত হয়েছেন যে এ বিষয়ে খারেজদের মত ভ্রান্ত ও বাতিল অতএব তারা বেদাতি একটি হাদিসে এসেছে রসুল সাল্লাম বলেন নিঃসন্দেহে আল্লাহ সুবহান আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন তার নিজ আকৃতিতে সহি মুসলিম এই হাদিসটির প্রকাশ্য অর্থের উপর নির্ভর করে একদল লোক দাবি করে আল্লাহ দেখতে মানুষের মতো নাউজুবিল্লা এদের বলা হয় মুজাসিমা অর্থাৎ যারা আল্লাহকে সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ মনে করে সমস্ত উলামা একরাম একমত যে এই আকিদা ভ্রান্ত এবং এই আকিদার লোকেরা বেদাতি কাদ্রিয়ারা বলে বান্দার ভাগ্য আগে থেকে লেখা নেই কে কি করবে এটা আল্লাহ আগে থেকে জানেন না বরং যখন উক্ত ঘটনা ঘটে তখন জানতে পারেন নাওজুবিল্লা তারা পবিত্র কোরআনের কিছু আয়াতকে নিজেদের মতের সপক্ষে দলিল হিসেবে ব্যবহার করে মুসলিমরা অহুদ যুদ্ধে বাদ্যত পরাজয় বরণ করলে আল্লাহ সুবহান তাদের সান্ত্বনা দিয়ে বলেন তাকাল ইজনিল্লাহ আলামাল না ফাকু অহুদের ময়দানে যেদিন দুটি দল মুসলিমরা ও কাফিররা যুদ্ধে লিপ্ত হয়েছিল সেদিন যা ঘটেছে মুসলিমরা পরাজিত হয়েছে তা আল্লাহর ইচ্ছাতেই ঘটেছে যাতে তিনি জেনে নিতে পারেন কে মুমিন আর কে মুনাফিক সুরা আলে ইমরান একশো ছেষট্টি ও সাতষট্টি নম্বর আয়াত এই আয়াতের উপর নির্ভর করে তারা বলতে চায় কে মুমিন আর কে মুনাফিক তা আল্লাহ পূর্বে জানতেন না বরং অহুদ যুদ্ধের পর জানতে পারেন নাউজুবিল্লা অনেক সময় কোনো কিছু আমভাবে বলা হয় কিন্তু উদ্দেশ্য হয় খাস যেমন পবিত্র কোরআনে চোরের হাত কেটে দিতে বলা হয়েছে সুরা মায়াদা আটত্রিশ নম্বর আয়াত এবং জিনাকারী মেয়ে হোক বা ছেলে হোক তাদের একশো বেত মারতে আদেশ করা হয়েছে নূর দুই নম্বর আয়াত কিন্তু হাদিসে এসেছে চোর যদি এক দেনারের এক চতুর্থাংশের কম চুরি করে তবে তার হাত কাটা হবে না এবং জেনাকারে বিবাহিত হলে তাকে রজম করতে হবে অর্থাৎ পাথর মেরে হত্যা করতে হবে খারেজিরা বিবাহিত জেনাকারীকে রজম করার বিধানটি অস্বীকার করে তারা বলে এ বিধান কোরআনের বিপরীত তাই পরিত্যক্ত কিন্তু উলামা একরাম বলেন এটা কোরআনের বিপরীত নয় বরং কোরআনের বিধানের ব্যাখ্যা যেহেতু পবিত্র কোরআনে সবকিছু সংক্ষেপে বলা হয় আর হাদিসে সেটা ব্যাখ্যা করা হয় যেমন কোরআনে সলাত আদায় করতে বলা হয়েছে কিন্তু পাঁচক্ত সলাতের সময় নির্ধারণ করে দেওয়া হয়নি একইভাবে জাকাত দিতে বলা হয়েছে কিন্তু জাকাতের পরিমাণ কত তা বলে দেওয়া হয়নি এ ধরনের সাধারণভাবে উল্লেখিত বিধানের সঠিক ব্যাখ্যা না জেনে সেগুলো অনুসরণ করলে বিভিন্ন বিভ্রান্তি ও বিদাত সৃষ্টি হবে এর বিপরীতে অনেক সময় কোনো কিছু খাসভাবে বলা হয় কিন্তু উদ্দেশ্য হয় আম যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়াইদ কুল নালিল মালা ইকাতিস জুদুল আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কান আমিনাল জিন্নি ফাফাসা কান আমরি রব্বি যখন আপনার রব তাদের আদমকে সাজদা করতে আদেশ করেন তারা সকলে সাজদা করেছিল কেবল ইবলিস সাজদা করেনি সে ছিল একজন জিন সে তার রবের আদেশ অমান্য করেছিল সুরা কাহাফ পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ সুবাহানওয়াতালা ফেরেস্তাদের উদ্দেশ্যে আদমকে সাজদা করার নির্দেশ দেন ইবলিস তো ফেরেস্তা ছিল না সে ছিল জিন তাহলে এই নির্দেশ তার উপর প্রযোজ্য হলো কিভাবে আসলে এটা ভাষার একটি রীতি একজনের ব্যাপারে যে কথা বলা হয় অনেক সময় তা অন্যের উপর প্রযোজ্য হয় বাংলা ভাষায় বিষয়টিকে বলা হয় ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া এর আরেকটি উদাহরণ হল পবিত্র কোরআনের অন্য একটি আয়াতে খাসভাবে নবীর স্ত্রীদের পর্দা করতে বলা হয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে অন্য মহিলারা পর্দা করবে না সুরা আহজাবের বত্রিশ নম্বর আয়াত অন্য একটি আয়াতে আল্লাহ সুবাহান বলেন ইনিমরু হালাকা লাইসালাহু উখতুন ফালাহা নিসপুমা তারাক যদি কোনো ব্যক্তি মারা যায় যার কোনো সন্তান নেই কিন্তু একটি বোন থাকে তবে ওই বোন তার সম্পত্তির অর্ধেক পাবে সুরা নিসা একশো ছিয়াত্তর নম্বর আয়াত এই আয়াতে কেবল সন্তান না থাকলেই কোনো ব্যক্তির বোন তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক পাবে এমন বলা হয়েছে কিন্তু সাহাবেকরাম ও তাদের পরবর্তী সকল ওলামাইকরামের মত এখানে যদিও কেবল সন্তানের কথা বলা হয়েছে কিন্তু আসলে উদ্দেশ্য হল পিতা ও সন্তান এ কারণে তারা বলেছেন যার সন্তান নেই কিন্তু পিতা আছে তার বোন থাকলেও সে তার সম্পত্তিতে অংশ পাবে না তবে শিয়া সম্প্রদায়ের লোকেরা এই আয়াতের প্রকাশ্য বক্তব্যের উপর নির্ভর করে বলেছে যার সন্তান নেই তার পিতা থাকলেও তার বোন তার সম্পত্তির অর্ধেক পাবে এ ধরনের আরো অনেক বিভ্রান্ত আকিদা বিশ্বাস রয়েছে যারা এই সব আকিদা বিশ্বাসে বিশ্বাসী তারা নিজেদের মতের সপক্ষে বিভিন্ন আয়াত ও হাদিস উপস্থাপন করে থাকে ওই সকল আয়াত ও হাদিসের বাহ্যিক অর্থ গ্রহণ করলে তাদের মতামত সঠিক বলে প্রমাণিত হয় এসব কিছুর পরও তারা সকলের নিকট ভ্রান্ত পথাবলম্বী ও বিদাতি হিসেবে চিহ্নিত কারণ কোরআন হাদিসের সঠিক বুঝ বলতে কেবল কিছু আয়াত ও হাদিস সামনে রেখে নিজের মনমতো সিদ্ধান্ত গ্রহণ করা বোঝায় না বরং যেসব সাহাবেকরাম কোরআন নাজিল হওয়ার সময় বিদ্যমান ছিলেন এবং প্রতিটি শব্দের সঠিক অর্থ সম্পর্কে অবগত তাদের মতামত এবং তাদের অনুসারী পরবর্তী যুগের উলামায়দিনের মতামতের আলোকে কোরআন হাদিসের সঠিক অর্থ নিরূপণ করতে হবে কাদ্রিয়ারা কিছু প্রশ্ন করে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ এর নিকট একটি চিঠি লিখে পাঠালে তিনি জবাবে বলেন ওয়ালাইং কুলতুম লিমা আংজাল আয়াতা কাজা লিমা কলা কাজা লাকাদ করাউ মিনহুমা করাতুম ও আলিমু মিন তাবিলিহিমা জাহিলতুম অকালু বাদা জালিকা কুল্লুহু বিকিতাবিন ওয়া কাদার তোমরা যদি বলো আল্লাহ অমুক অমুক আয়াত কেন নাজিল করেছেন আমি বলবো সাহাবে একরাম ওই সকল আয়াত পাঠ করেছেন এবং তার সঠিক ব্যাখ্যা তারা জানতেন যা তোমরা জানো না এ কারণে তারা ওই সকল আয়াত পাঠ করার পরও এটা বিশ্বাস করতেন যে তাকদির পূর্ব হতেই লেখা রয়েছে আবু দাউদ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু যখন পথভ্রষ্ট খারেজিদের সাথে আলোচনা করতে যান তিনি তাদের উদ্দেশ্যে বলেন আতাইতুকুম মিন ইংদি সোহাবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুহাজিরিন ওয়াল আনসার লিউবাল্লিগাকুম মা ইয়াকুলুনাল মুখবিরুন বিমা ইয়াকুলুনা ফাআলাইহিম নাযালাল কুরআন ওয়াহুম আলামু বিল ওয়াহি মিনকুম ওয়া ফীহিম উনজিলা ওয়া লাইসা মিনহুম আহাদ আমি তোমাদের নিকট এসেছি রসুল সাল্লাহ আলাইস্লামের আনসার ও মুহাজির সাহাবিদের পক্ষ থেকে আমি এসেছি তাদের মতামত তোমাদের শোনাতে যেহেতু তাদের উপর কোরআন নাজিল হয়েছে এবং তারাই ওই সম্পর্কে তোমাদের চেয়ে অধিক অবগত আর তোমাদের মধ্যে তাদের কেউ নেই হাকিম তার মুস্তাদরাকে বর্ণনা করেছেন হাদিসটি এবং আজ জাহাবি সহি বলেছেন দেখা যাচ্ছে সাহাবে ক্রাম এবং তাদের পরবর্তী উলামে ক্রাম ভ্রান্ত মতবাদের লোকদের সাথে বিতর্কের ক্ষেত্রে সমাধানের পথ হিসেবে সাহাবে ক্রামের মতামতকে চূড়ান্ত মাপকাঠি হিসেবে গণ্য করতেন যেহেতু কোরআন হাদিস তাদের উপর অবতীর্ণ হয়েছে অতএব তারা এটার অর্থ সম্পর্কে অধিক অবগত আল্লাহ সুবহান এবং তার রসুল সাল্লাম আমাদের একই শিক্ষা দিয়েছেন রসুল সাল্লাম বলেন ফালাইকুম বিসুন্নতি ওয়াসুন্নতিল খুলাফা ইল মাহদিন আর তামাসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজ وإياكم ومهدسات الأمور فإن كل مهدسة بدعة وكل بدعة ضلالة رسول সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের উপর আবশ্যক হল আমার পথ এবং সত্যপন্থী খলিফাদের পথ অবলম্বন করা তার উপর দৃঢ়ভাবে টিকে থাকবে আর নতুন মতবাদ সৃষ্টি করো না কেননা যে কোনো নতুন মতবাদ বিদাত আর প্রত্যেকটি বিদাত পথভ্রষ্টতা আবু দাউদ আল্লাহ সুবাহান বলেন ফাইন আ মাং তুমি ফাঁকা দেহিতা দাউ তোমরা যেভাবে ইমান এনেছ যদি তারা সেভাবে ইমান আনয়ন করে তবে তারা সত্য পথ প্রাপ্ত হবে সুরা বাকারা একশো সাঁত্রিশ নম্বর আয়াত এই আয়াতে সাহাবে ক্রামের মতো ইমান আনাকে হেদায়াত তথা সত্য পথ প্রাপ্ত হওয়ার শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে অন্য একটি আয়াতে আল্লাহ সুবহান বলেন অমাইয়ুশাকির রসুল মিম্বাদিমা তবাইয়ান আলাহুল হুদা যে কেউ হৃদায়ত প্রকাশিত হওয়ার পরও রসুলের সাথে শত্রুতায় লিপ্ত হয় এবং মুমিনদের পথ ভিন্ন অন্য কোন পথ অনুসরণ করে আমি তাকে সেদিকেই ফিরিয়ে দেব আর তাকে জাহান নামে প্রবেশ করাবো নিশ্চয় জাহান্নাম খুবই নিকৃষ্ট স্থান সুরানিসা একশো পনেরো নম্বর আয়াত ইমাম শাফি এবং অন্যান্য ক্রাম এই আয়াত থেকে উম্মতের ঐক্যমত তথা ইজমাকে অনুসরণ করা আবশ্যক প্রমাণ করেছেন যেহেতু এখানে মুমিনদের পথ ভিন্ন অন্য পথ অনুসরণ করাকে জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে বর্ণনা করা হয়েছে ইমাম সৈয়তের মিফতাহুল জান্না শরীয়তের বিধিবিধান সঠিকভাবে বোঝার ক্ষেত্রে সাহাবা একরাম ও তাদের নিকটবর্তী যুগের উলামায় দিনের মতামত অনুসরণ করার বিষয়টি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত যেসব সাহাবেকরাম সরাসরি রসুল সাল্লাহামের নিকট হতে দিন শিক্ষা করেছেন যাদের উপস্থিতিতে আল কোরআন নাজিল হয়েছে তারাই যে শরীয়তের বিধানাবলী এবং কোরআনের সঠিক ব্যাখ্যা সম্পর্কে অধিক জ্ঞাত থাকবেন এটা কে অস্বীকার করতে পারে একইভাবে সাহাবে একরামের ছাত্ররা এবং তাদের নিকটবর্তী যুগের আগমনকারী ওলামা একরাম শরীয়ত সম্পর্কে অধিক অবগত হবেন এটাই স্বাভাবিক রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন খৈর উম্মাতি করনি সুম্মাল্লাদিন আলুনাহুম সুম্মাল্লাদিন আলুনাহুম আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল আমার সাহাবারা তারপর পরবর্তী যুগ এবং তাদের পর তাদের পরবর্তী যুগ সহি বুখারি ফলে তাদের মতামত ও চিন্তা দর্শন পরিত্যাগ করে হাদিস কোরআনের উপর মতামত ব্যক্ত করা পথভ্রষ্টতা ভিন্ন কিছু নয় সাহাবে ক্রাম ও তাদের অনুসারী পরবর্তী উলামায় দিনের মতামতের আলোকে যারা কোরআন হাদিস বোঝার চেষ্টা করে তারাই সঠিক পথ প্রাপ্ত তাদের বলা হয় আহলুসুন্নাওয়াল জামা আর যারা নিজেরা কোরআন হাদিস থেকে যা বোঝে তার অনুসরণ করে তাদের বলা হয় আহলুল আহওয়া বা মুক্তাদিয়া অর্থাৎ বিদাতি হাফিজ ইবনে হাজার আল আসকালানি রহেমাহুল্লাহ বিদাতি কারা এ বিষয়ে খুবই সংক্ষিপ্ত ও সুন্দর সংজ্ঞা দিয়ে বলেন ওয়াল মুক্তাদে আইমান বেদাতি হল সে যে আহলুসন্নাওয়াল জামাতের বিপরীতে কোনো আকিদা রাখে ফাতহুল বারি এ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে স্মরণ রাখতে হবে বর্তমানে দেখা যায় কোরআন হাদিসের দু একটি উদ্ধৃতি উল্লেখ করে যে যার মতো ফতোয়া দিয়ে দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা সাহাবেকরাম ও তাদের পরবর্তী যুগের উলামায়দিনের মতের বিপরীতে মত ব্যক্ত করে তারাই আবার নিজের মতের বিরুদ্ধে যারা আছে তাদের পথভ্রষ্ট ও বিদাতি আখ্যায়িত করে এই নির্বোধরা এটা জানে না যে আসলে তারাই হল বিদাতি তারা খারেজি মুতাজিলা শিয়া ইত্যাদি পথভ্রষ্ট ফিরকার সমপর্যায়ের লোক আল্লাহ সুবাহানওয়াতালা আমাদের রক্ষা করুন আমিন দ্বিতীয় যে বিষয়টি স্মরণ রাখতে হবে তা হল মত পার্থক্যপূর্ণ বিষয়ে সঠিক কর্মপদ্ধতি কি আমরা বলেছি দিনী বিধিবিধানের ব্যাপারে সাহাবে ক্রাম ও তাদের পরবর্তী ওলামায় দিনের মতামতই সঠিক হিসেবে গণ্য আর তাদের মতামতের বিপরীত মত বিদাত হিসেবে গণ্য কিন্তু অনেক মাস আলায় দেখা যায় সাহাবেকরাম বা পূর্ববর্তী ওলামায় দিন দ্বিমাত করেছেন এই সকল বিষয়কে ইখতিলাফি বা মতপার্থক্যপূর্ণ বিষয় বলা হয় এসব বিষয়ের বিধান কি হবে এ প্রশ্নের সুস্পষ্ট উত্তর হল মতপার্থক্যপূর্ণ বিষয়ে যে কোনো একটি মত মেনে চলার অধিকার সবার রয়েছে তবে এক পক্ষ অন্য পক্ষকে তিরস্কার করতে পারবে না রসুল সাল্লাম আলাইস্লাম নিজেই এই কর্মপদ্ধতি শিক্ষা দিয়েছেন এবং সাহাবে ক্রাম ও তাদের পরবর্তী যুগের উলামে ক্রাম এর উপর কঠোরভাবে আমল করেছেন উপরে আমরা সহি বুখারির একটি হাদিস উল্লেখ করেছি রসুল সাল্লাম নির্দেশ দেন বনু কুরাইজাই না পৌঁছে কেউ যেন আসরের সলাৎ আদায় না করে কিন্তু পথিমধ্যে আসরের সলাৎ ফৌত হওয়ার আশঙ্কা হলে সাহাবে ক্রাম দিমাতে জড়িয়ে পড়েন তাদের একদল বলেন আল্লাহ রসুল যা বলেছেন আমরা তাই করবো বনু কুরাইজাই না পৌঁছে আমরা আসরের সলাত আদায় করব না ফলে তারা সূর্য ডোবার পরে আসরের সলাত আদায় করেন অন্য আরেক দল বলেন আল্লাহর রসুলের কথার উদ্দেশ্য এটা নয় বরং তিনি বোঝাতে চেয়েছেন তোমরা দ্রুত যাও যাতে আসরের সলাতের সময় শেষ হওয়ার পূর্বেই বনু কুরাইজাই পৌঁছাতে পারো এই সকল সাহাবারা বনু কুরাইজাই না পৌঁছেই আসরের সলাত আদায় করে নেন হাদিসে বলা হয়েছে ফালাম ইউয়ান্নিফ ওয়াহিদাম মিনহুম আল্লাহ রসুল তাদের কাউকেই তিরস্কার করেননি সহি বুখারি অন্য হাদিসে এসেছে ইজা হাকামাল হাকিমু ফাস্তাহাদা সুম্মা আসওয়াবা ফালাহু আজরান ওয়াইজা হাকামা ফাস্তাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন যখন কেউ ইস্তিহাদ করে রায় দেয় আর তার রায় সঠিক হয় তার দুটি সওয়াব আর যার রায় ভুল হয় তার একটি সব সই বুখারি এসব হাদিস প্রমাণ করে কোরআন হাদিসের উপর অভিজ্ঞ মুস্তাহিদরা যখন সঠিক মূলনীতির আলোকে চিন্তা গবেষণা করে রায় দেন যদি তাদের রায় ভুল হয় তবু তাদের পাপ হয় না বরং সব হয় অতএব তাদের কোনো পক্ষকে তিরস্কার করা সঙ্গত নয় এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা সাহাবে ও পরবর্তী যুগের নেককার উলামায়দিনের মতামতের আলোকে সঠিক রায় অনুধাবনের চেষ্টা করে কিন্তু যারা তাদের মতামত পরিত্যাগ করে নিজেদের খেয়াল খুশি মতো সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করে তারাই প্রকৃত বিদাতি এ কারণে খারেজি মোতাজিলা মুরজিয়া কাদেরিয়া ইত্যাদি মতবাদের লোকদের ওলামে একরাম সর্বসম্মতিক্রমে বিদাতি হিসাবে আখ্যায়িত করেছেন মোট কথা যেসব বিষয়ে সাহাবে একরাম বা তাদের পরবর্তী যুগের অভিজ্ঞ উলামে একরাম দ্বিমত করেন ওই সকল বিষয়ে কোনো পক্ষকে তিরস্কার করা বৈধ নয় এসব বিষয়ের উপর নির্ভর করে কাউকে বিভ্রান্ত বা বিদাতি হিসেবে আখ্যায়িত করা তো মারাত্মক অপরাধ যেসব মাসালাতে একাধিক মত বিদ্যমান থাকে এবং উভয় পক্ষে উল্লেখযোগ্য সংখ্যক ফুকাহা ও মুস্তাহিদিনদের মতামত পাওয়া যায় একজন যোগ্যতা সম্পন্ন গবেষক ওই সকল মাসালাতে চিন্তা গবেষণা করে যেটিকে অধিক সঠিক মনে হবে সেটির উপর আমল করবেন এবং সেটির উপর ফতোয়া দেবেন কিন্তু তিনি ভিন্ন মতালম্বীদের উপর নিজের মত চাপিয়ে দিতে পারবেন না নিজের মতকে তিনি সঠিক মনে করতে পারেন কিন্তু অন্যকে পথভ্রষ্ট মনে করার অধিকার তার নেই ইমাম নব্বী রাহিমাহুল্লাহ বলেন সুম্মাল উলামাউ ইন্নামায়ুন কিরুনা মা উজমিয়া আলাইহি আম্মাল মুখতালাফিহি ফালা ইনকারাফিহি আলেমরা মানুষকে কেবল সেই সব বিষয় হতে নিষেধ করবেন যেসব ব্যাপারে ইজমা সম্পাদিত হয়েছে আর যেসব বিষয়ে দ্বিমত আছে সেসব ব্যাপারে কাউকে নিষেধ করা যাবে না শারহে মুসলিম এ বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেন ওয়াকানা উমর ইবনু আব্দুল আজিজ ইয়াকুলু মা ইয়াসুরুনি আন্না আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াখতালিফু লিআন্নাহুম ইজাজতামাউ আলা কাউলিন فخالفهم رجل كان ضالا وإذا اختلفوا فأخذ رجل بقول هذا ورجل بقول هذا كان في الأمر ساعة উমর ইবনে আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ বলতেন আমি এমন মনে করি না যে সাহাবেকরাম কোনো বিষয়ে মতপার্থক্য লিপ্ত না হলেই ভালো হতো কেননা যখন তারা কোনো বিষয়ে ঐক্যমত পোষণ করেন তখন তাদের মতের বিরুদ্ধে কেউ গেলে অপরাধী হয় আর যখন তারা দ্বিমত করেন তখন তাদের মতামতের মধ্যে যে কোনোটি গ্রহণ করার সুযোগ থাকে মাজমুয়ায় ফাতোয়া তিনি আরো বলেন অলিহাজা কানা বাদুল কুল ইয়াকুল উহুম হুজ্জাতুন কাতিয়া ওয়া উহুম রাহমাতুন ওয়াসিয়া এ কারণে আলেমদের মধ্যে কেউ কেউ বলতেন সাহাবে ক্রামের ইজমা অকাট্য দলিল আর তাদের ইখতিলাফ প্রশস্ত রহমত মাজমুয়ায়ে ফাতোয়া আরও স্পষ্ট করে তিনি বলেন লাইসালিল ফকিহি আইয়াহমিলান নাসা আলা মাজহাবিহি ولهذا قال العلماء المصنفون في الأمر بالمعروف والنهي عن المنكر من أصحاب الشافعي وغيره إن مثل هذه المسائل الاجتهادية لا تنكر باليد وليس لأحد أن يلزم الناس باتباعه فيها ولكن يتكلم فيها بالهجج العلمية فمن تبين له صحة أحد القولين تبيه ومن قلد أهل القول الآخر ফালা ইনকার আলাইহি একজন আলেমের এই অধিকার নেই যে মানুষকে তার মত মেনে চলতে বাধ্য করবে এ কারণে শাফি মাঝাবের ও অন্যান্য মাঝাবের আলেমদের মধ্যে যারা আল আমরুবিল মারুফ ও নাহিয়ানিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সম্পর্কে বই রচনা করেছেন তারা বলেছেন এই সকল ইস্তিহাদি মাসালাতে কোনো শক্তির প্রয়োগ করে কাউকে নিষেধ করা যাবে না কারো এই অধিকার নেই যে অন্যকে নিজের মত মানতে বাধ্য করবে বরং সে যুক্তি প্রমাণ দিয়ে আলোচনা করবে তার আলোচনার মাধ্যমে যদি কারো নিকট কোনো একটি মত সঠিক বলে মনে হয় তবে সে তার অনুসরণ করবে আর যদি কেউ অন্য মতটির তাকলিদ করে তবে তাকে নিন্দা করা যাবে না মাজমুয়ায়ে ফাতুয়া কিছু লোক আছে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ইখতিলাফি বিষয়ের দাওয়াত দেয় সালাতের ভিতর রুকুর আগে পরে হাত তোলা আমিন জোরে বলা সুরা ফাতিহা পড়া ইত্যাদি বিষয় এমনভাবে প্রচার করে যে মনে হয় এগুলো ছাড়া কেউ মুসলিমই হতে পারে না একইভাবে সালাতের পরে মোনাজাত করা মুখে নিয়ত উচ্চারণ করা রসুল সাল্লামের জন্মদিন পালন করা ইত্যাদি ব্যাপারে তারা এতটা কঠোরতা করে যে মনে হয় এগুলো যে করে সে কবিরা গুনাহে লিপ্ত হয় এমনকি তার ইমান থাকে কিনা সেটিও সন্দেহের বিষয় অথচ এসব ব্যাপারে আলেমদের একটি বিরাট অংশ অনুমতি দিয়েছেন অন্য কিছু আলেম অবশ্য এগুলোকে বিদাত হিসেবে আখ্যায়িত করেছেন এবং পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছেন এই পরিপ্রেক্ষিতে আমরা বলবো এসব বিষয়ে ওলামে এদিন মত পার্থক্য করেছেন অতএব যে ব্যক্তি এসব বিষয়কে বৈধ ও উত্তম মনে করে এতে লিপ্ত হয় তাকে তিরস্কার করা বা তার পাপ হবে এমন মন্তব্য করা সঠিক নয় যেহেতু মত পার্থক্যপূর্ণ বিষয়ে যে কোনো একটি মত গ্রহণ করার স্বাধীনতা প্রত্যেকের রয়েছে এসব ব্যাপারে অত্যাধিক বাড়াবাড়ি করা অর্থ পার্থক্যপূর্ণ বিষয়ে শরীয়তের সঠিক কর্মপন্থা পরিত্যাগ করে ভিন্ন কর্মপন্থা অবলম্বন করা আর এটাই হল প্রকৃত বিদাত তিন নম্বর মূলনীতিটি হল সকল বিদাতি হারাম নয় বরং তার মধ্যে মাকরুহ বা অপছন্দনীয় বিদাতও রয়েছে যাতে লিপ্ত হলে পাপ হয় না তবে তা থেকে বেঁচে থাকা উচিত উপরে আমরা দেখেছি আলেমদের একটি অংশ বিদাতকে ভালো মন্দ দুটি ভাগে বিভক্ত করেছেন ভাষাভিত্তিকভাবে সকল নতুন সৃষ্ট বিষয়কে বিদাত বলা যায় এ বিষয়ে সকলে একমত হয়েছে সাহাবেকরাম ও পূর্ববর্তী ওলামে দিন অনেক সময় বিদাতকে শাব্দিকভাবে উত্তম অর্থে প্রয়োগ করেছেন সেটিও বিভিন্ন দলিল প্রমাণের আলোকে প্রমাণিত হয়েছে যেমন উমর রাদিয়াল্লাহ তালানু এসার পর নিয়মিত জামাতে তারাবির সালাত আদায়ের ব্যাপারটিকে উত্তম বিদাত হিসেবে আখ্যায়িত করেছেন বর্তমানে কিছু লোক সাহাবে গ্রাম বা পরবর্তী ওলামায় গ্রাম কোনো বিষয়কে বিদাত বলতে শুনলে উক্ত বিষয়কে নিষিদ্ধ ও নিন্দনীয় মনে করে এটা সঠিক কর্মপন্থা নয় যেহেতু এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে সাহাবে ক্রাম এবং পূর্ববর্তী উলামে ক্রাম বিদাতকে কেবল মন্দ অর্থে নয় বরং উত্তম অর্থও প্রয়োগ করেছেন অর্থাৎ তারা অনেক সময় বিদাত শব্দের ভাষাভিত্তিক অর্থের উপর নির্ভর করেছেন সুতরাং তারা কোনো কিছুকে বিদাত বললেই তা নিন্দনীয় এমন মনে করা যাবে না যতক্ষণ না জানা যায় তারা আসলে নিন্দনীয় অর্থে বিদাত শব্দটি প্রয়োগ করেছেন নাকি শাব্দিক অর্থে বর্তমান যুগের গবেষকদের আরেকটি ভুল হল পূর্ববর্তী উলামে দিন কোনো বিষয়কে নিন্দনীয় বিদাত হিসেবে আখ্যায়িত করলেই তারা বিষয়টিকে হারাম বা নিষিদ্ধ মনে করে এবং তার বিপরীতে রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত হয়ে যায় প্রকৃত সত্য হল বিদাত শব্দটি যখন নিন্দনীয় অর্থে ব্যবহৃত হয় তখনও তা কেবল হারাম বা নিষিদ্ধ অর্থ বোঝায় না বরং অবস্থার পরিপ্রেক্ষিতে মাকরু তথা অপছন্দনীয় বা খিলাফে আউলা তথা না করাই ভালো এমন অর্থও প্রকাশ করতে পারে পূর্বে আমরা এ বিষয়ে কিছু আলোচনা করেছি তবে বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এ সম্পর্কে পৃথকভাবে আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করছি নিন্দনীয় বিদাত যে সর্ব অবস্থায় হারাম বোঝায় না বরং কখনো কখনো মাকরু বা খেলাফে আওলা বোঝায় এ ব্যাপারে প্রায় সকল আলেম ঐক্যমত পোষণ করেছেন তাদের আলোচনাতে বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে নিচে আমরা এ বিষয়ে চার মাঝাবের বরেণ্য উলামে একরামের মন্তব্য তুলে ধরছি হানাফি ফকি ইবনে আবেদিন রহমাহুল্লাহ যখন মুক্তাদিরা এমনিতে ইমামের তাকবির শুনতে পায় তখন বিনা প্রয়োজনে কেউ মুকাব্বিরের দায়িত্ব পালন করা সম্পর্কে বলেন ইত্তাফাকাল আইম্মাতুল আরবা আলা আন্নাত তাবলিগ হিনাইজিন মুনকারা আই মাকরুহা চার ইমাম এ বিষয়ে একমত হয়েছেন যে এ অবস্থায় মুকাব্বিরের দায়িত্ব পালন করা নিন্দনীয় বিদাত অর্থাৎ এটা মাকরু হাসিয়াতুর আদ্দে মুখতার এছাড়া বাহরুর রায়েক ও অন্যান্য হানাফি ফিকা গ্রন্থে বিভিন্ন মাসালা প্রসঙ্গে বলা হয়েছে ফাহুয়া মাকরু ওয়া বিদা এটা বিদাত হবে এবং মাকরু হবে উপমহাদেশের প্রখ্যাত হানাফি ফকি আনোয়ার শাহ কাশ্মীরি বলেন ইল্লা আন্নাল বিদআতা কদ তাকুনু মাকরুহান তানজিহান ওয়া কদ তাকুনু মাকরুহান তাহরিমান কান নাহি فإنه قد يفيد التحريم وقد يفيد التنزيه ফয়াজরি হাজার তাকসিম ফিল বিদাতি আইদ বিদাত কখনো কখনো মাকরুহে তানজি হয় আবার কখনো মাকরুহে তাহরিমি হয় যেমন কোনো কিছু থেকে নিষেধ করার মাধ্যমে কখনো হারাম বোঝায় আবার কখনো সেটা পরিত্যাগ করা উত্তম এমন বোঝায় এই দুটি ভাগ বিদাতের ক্ষেত্রেও প্রযোজ্য ফাইজুল বাড়ি মালিকী মাজাবের প্রখ্যাত ফকি ইবনে রুস্ত রহিমাহুল্লাহ প্রতি ঈদে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করার বিষয়টিকে রেওয়াজে পরিণত করা সম্পর্কে বলেন হুয়া বিদা আতুম মিনাল বিদাইল মাকরুহা তারকুয়া আহসান মিন আলিহা এটা মাকরু বিদাতের মধ্যে অন্তর্ভুক্ত যা করার চেয়ে পরিত্যাগ করাই উত্তম আল বায়ান ও তাহসিল আল খারাসি মুক্তাসারে খলিলের ব্যাখ্যায় তাসাউদ সশব্দে পাঠ করার সম্পর্কে বলেন কৌলুহু ওয়াল জাহরু বিহি বিদাতুন আই ফাহুয়া মাকরু এটা জোরে পাঠ করা বিদাত অর্থাৎ এটা মাকরু শাফি মাজাবের ফিকা গ্রন্থ সারহে মুহাজ্জাবে ইমাম নব্বী রাহমাহুল্লাহ ইমামুল হারামাইন আবুল মাআলি রাহমাহুল্লাহ থেকে উল্লেখ করেন অজুতে চারবার হাত ধৌত করা সম্পর্কে তিনি বলেন ওয়াল বিদাতু ইন্নামাহিয়া তাআম্মুদু গুসলাতিন রাবিয়াতিন বিলা সাবাব মা আন্নার রাবিয়াতা ওয়া ইন কানাত মাকরুহা ফালাইসাত মাসিয়া বিদাত হলো কোন কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে অজুর অঙ্গ চারবার ধৌত করা তবে চারবার ধৌত করা মাকরু হলেও তা পাপের কাজ নয় জুমার খুদ্বাতে রাজা বাদশাদের নাম ধরে দোয়া করার ব্যাপারে ইমাম নব্বে রহিমাউল্লাহ বলেন আলা কালামিল আউলা আমাদের মাজাবের অর্থাৎ শাফি মাজাবের আলেমরা একমত হয়েছেন যে এটা আবশ্যক নয় মুস্তাহাব নয় আল মহাজ্জাবের লেখক ও অন্যান্য উলামে একরাম বিষয়টিকে বিদাত বলেছেন তাদের উদ্দেশ্য হল এটা মাকরু বা খিলাফে আউলা শারহে মুহাজ্জাব ইমাম নব্বির উস্তাদ আবু শামা আল মাকদেসি বিদাত সম্পর্কে লিখিত তার গ্রন্থ আল বাইস ফি ইনকারিল বিদায়ী ওয়াল হাওয়াদিসে বলেন ও আম্মাল বিদাউল মুস্তাকবাহা ফাহিয়াল্লাতি আরাদনা নাফিয়াহা বেহাজ আল কিতাবি ওয়া ইনকারিহা ওয়াহিয়া কুল্লু মা কানা মুখালিফাল্লি শরিয়তি আও মুলতাজিবান লিমুখালাফাতিহা মন্দ বিদাতের প্রতিবাদ করা ও তা বাতিল প্রমাণ করাই এই গ্রন্থে আমাদের উদ্দেশ্য আর তা হল শরীয়তের বিপরীত অথবা বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে এমন যে কোনো বিষয় ওয়াজালিকা মুনকাসিমান ইলা মুহাররামিন ওয়া মাকরুহিন ويختلف ذلك باختلاف الوقائع وبحسب ما به من من مخالفة الشريعة এটা হারামও হতে পারে আবার মাকরুও হতে পারে অবস্থার পরিপ্রেক্ষিতে এবং শরীয়তের সাথে কি পরিমাণ বৈপরীত্য রাখে তার উপর এটা নির্ভর করে ইয়ান্তাহি জালিকা তাহরিম সিফাতা কখনো কখনো এটা হারাম পর্যন্ত পৌঁছায় আবার কখনো মাকরুহে তানজির মধ্যে সীমাবদ্ধ থাকে ইবনে হাজার হাইতামি রহমাহুল্লাহ বলেন قال بعضهم إن التبليغ بدعة منكرة باتفاق الأئمة الأربعة حيث بلغ المأمومين صوت الإمام لأن السنة في حقه حينئذ أن يتولاه بنفسه ومراده بكونه بدعة منكرة أنه مكروه خلافا لمن وهم فيه فأخذ منه أنه لا يجوز কেউ কেউ বলেছে ইমামের কণ্ঠ যখন মুক্তাদির কানে এমনিতেই পৌঁছায় সেই অবস্থায় মোকাব্বের রাখা চার ইমামের ঐক্যমাতে নিন্দনীয় বিধাত হিসেবে গণ্য কেননা সে অবস্থায় সুন্নাত হল ইমাম নিজেই এ দায়িত্ব পালন করবে তবে এখানে নিন্দনীয় বিদাত বলতে মাকরু বোঝানো হয়েছে এ কথা থেকে এ কথা থেকে যে মনে করেছে এটা জায়েজ নয় হারাম তার মত সঠিক নয় তোফাতুল মুহতাজ ইবনে কুদামা রাহিমাহুল্লাহ আল মুগনিতে বলেন কারিহা আবু আবদুল্লাহ আল কিরাতাবিল আলহান ওকলা হিয়া বিদাহা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লাহনের সাথে অর্থাৎ মাত্রাতিক্ত কায়দা কসরত করে কোরআন তেলোয়াত করা অপছন্দ করেছেন মাকরু বলেছেন তিনি বলেছেন এটা বেদাত বিভিন্ন হাদিসে তাসাউদ দুরুদ শরীফ ও অন্যান্য দোয়া বিভিন্নভাবে বর্ণিত আছে সেগুলোর কোনোটিতে কোনো কোনো শব্দ অতিরিক্ত আছে ওই সকল বর্ণনার মধ্যে যে কোনো একটি পাঠ করা বৈধ তবে সবগুলোকে একত্রিত করে পাঠ করলে তা অপছন্দ করে ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ বলেন ফাল জামু বাইনাহুমা লেইসা সুন্নাতান বাল ওয়া এভাবে পাঠ করা সুন্নাত নয় বরং বিদআত যদিও এটা বৈধ মাজমুয়ায়ে ফাতোয়া সালাতের শেষে সালাম দেওয়ার সময় যদি কেউ অতিরিক্ত শব্দ যোগ করে তবে তা মাকরু হবে কিনা এ প্রশ্নের জবাবে ইবনে তাইমিয়া রহমাউল্লাহ বলেন না আম ইউকরহু হাজা লিয়ান্না হাজা বিদআতান লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাস্তাহাব্বাহু আহাদুম মিনাল উলামা হ্যাঁ এটা মাকরু হবে যেহেতু এটা বিদাত কারণ রসুল সাল্লাম এটা করেননি এবং কোন গ্রহণযোগ্য আলেম এটাকে উত্তম বলেননি মাজমুয়ায়ে ফাতোয়া ইমাম শাহকানি রহমাহুল্লাহ নাইলুল আওতারে ফজরের সুন্নাত আদায়ের পর কিছুক্ষণ শয়ন করে বিশ্রাম নেওয়ার ব্যাপারে বিভিন্ন মত বর্ণনা প্রসঙ্গে বলেন আল কাউলুসালিস ইন্নাজালিকা মাকরুহুন এ বিষয়ে তৃতীয় মতটি হল এটা মাকরু এবং বিদাত উপরোক্ত বর্ণনাসমূহ হতে যে বিষয়টি সুস্পষ্টভাবে প্রতিভাত হয় তা হল উলামে একরাম বেদাত শব্দটিকে হারাম ও মাকরু উভয় অর্থে ব্যবহার করতেন মাকরু বলতে সেই বিষয়কে বোঝায় যা পরিত্যাগ করাই উত্তম তবে তাতে লিপ্ত হলে পাপ হয় না যারা বিদাতকে ভালো মন্দ উভয় ভাগে ভাগ করেন তারা তো বটেই এমনকি যারা সকল বিদাতি মন্দ এমন মনে করেন কিছু ব্যতিক্রম ছাড়া তারাও কমপক্ষে এতটুকু স্বীকার করেন যে বিদাত হারাম ও মাকরু উভয় ভাগে বিভক্ত সুতরাং কোনো কিছু বিদাত বলে আখ্যায়িত করলেই তাতে লিপ্ত হওয়া মহাপাপ এবং তাতে লিপ্ত ব্যক্তি জঘন্য পাপি এই ধ্যান ধারণা সঠিক নয় সেই সাথে সকল বেদাতের প্রতি সমান কঠোরতা প্রদর্শন করাও সঠিক কর্মপন্থা নয় মাকরু বা অপছন্দনীয় কাজের প্রতিবাদ করতে যে তদাপেক্ষা খারাপ পরিণতি বরণ করে নেওয়াও বুদ্ধিমানের কাজ নয় পূর্বে আমরা এ বিষয়ে কঠোরতা না করার ব্যাপারে কোরআন হাদিসের দলিল প্রমাণ ও উলামে একরামের বক্তব্য তুলে ধরেছি আমরা এটাও বর্ণনা করেছি যে অনেক সময় পরিস্থিতির প্রেক্ষাপটে মাকরু কাজের প্রতিবাদ না করাই অধিক কল্যাণকর বিবেচিত হতে পারে এ বিষয়টি পাঠক অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ রাখবেন বলে আশা করি চতুর্থ বিষয়টি হল বেদাতের মধ্যে কোনটি হারাম কোনটি মাকরু তা নির্ণয় করার উপায় কি আমরা বলেছি যা কিছুকে বিদাত নামকরণ করে নিন্দা করা হয় তার সবগুলোর বিধান এক নয় তার মধ্যে যেমন কিছু বিষয় হারাম রয়েছে তেমনই কিছু রয়েছে মাকরু তত অপছন্দনীয় তবে পাপের কাজ নয় এমনকি কিছু বিষয় এমন রয়েছে যা খিলাফে আওলা তথা ওই সকল বিষয়ে লিপ্ত হওয়া পাপের কাজ তো নয় এমনকি অপছন্দনীয় বা নিন্দনীয়ও নয় অর্থাৎ তাতে লিপ্ত ব্যক্তিকে মৃদুভাবে নিষেধ করা যেতে পারে কিন্তু কোনোভাবে তিরস্কার করা যাবে না এখন পাঠকের মনে একটা স্বাভাবিক প্রশ্ন সৃষ্টি হতে পারে তা হল কোন প্রকারের বিদাতের বিধান কি হবে তা নির্ণয় করার উপায় কি এই প্রশ্নটির উত্তর পেতে হলে আমাদের বিদাতের মূলনীতিগুলোর দিকে দৃষ্টি দিতে হবে উপরে আমরা বলেছি বিদাতের তিনটি মূলনীতি রয়েছে এক আল্লাহর দিন সম্পর্কে বিভ্রান্ত আকিদা দুই আল্লাহর রসুলের সুন্নাতের বিপরীত আমল করা তিন যেসব বৈধ বা উত্তম কাজে লিপ্ত হলে বিদাত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এসব বিষয়ে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি আল্লাহর রসুলের সুন্নাতের বিপরীত আমল করার বিধান সম্পর্কে আমরা বলেছি যখন কোনো বিষয় সুন্নাত হিসেবে গণ্য হয় তার বিপরীত আমল করা হারাম বা অবৈধ হয় না বরং মাকরু তথা অপছন্দনীয় হয় এখানে এটা স্মরণ রাখতে হবে যে রসুল সাল্লাহ এর সুন্নাতকে উপেক্ষা ও অবজ্ঞা করা হলে তা অবৈধ এমনকি কুফরি পর্যন্ত পৌঁছাতে পারে তবে উপেক্ষা বা অবজ্ঞা না করে কেবল পরিত্যাগ করা হলে তাতে পাপ হবে না কিন্তু বিষয়টি অপছন্দনীয় হবে একইভাবে বিদাতের তৃতীয় মূলনীতি তথা যে কাজ নিজে বৈধ তবে তাতে লিপ্ত হলে পরবর্তীতে বিরাট সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা রয়েছে সে সম্পর্কে আমরা বলেছি তাতে লিপ্ত হওয়া মাকরু তথা অপছন্দনীয় হারাম বা নিষিদ্ধ নয় তাতে লিপ্ত হলে পাপ হবে এমনও নয় সুতরাং এ দুটি বিষয়ের বিধান সম্পর্কে নতুন করে আলোচনা নিষ্প্রয়োজন এখানে কেবল বেদাতের প্রথম মূলনীতি তথা শরীয়ত সম্পর্কে বিভ্রান্ত আকিদা বিশ্বাস পোষণ করা বিভ্রান্ত আকিদা বিশ্বাস পোষণ করার বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে এ সম্পর্কে কথা হল আল্লাহর দিনের ব্যাপারে যে কোনো বিভ্রান্ত আকিতা বিশ্বাস যে বেদাত সে বিষয়ে সকল উলামে একরাম ঐক্যমত পোষণ করেছেন এ কারণে তারা খারেজি মোতাজিলা মুরজিয়া ইত্যাদি আকিদার লোকদের সর্বসম্মতিক্রমে বিদাতি হিসেবে আখ্যায়িত করেছেন তবে বিভ্রান্ত আকিদা বিশ্বাসের বিভিন্ন প্রকার রয়েছে এবং প্রতিটি প্রকারের জন্য ভিন্ন ভিন্ন বিধান রয়েছে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আল্লাহর দিন সম্পর্কে বিভ্রান্ত ও ভ্রষ্ট আকিদা বিশ্বাসকে তিনটি ভাগে ভাগ করা যায় এক যেসব বিষয়ে বিভ্রান্ত হওয়ার ব্যাপারটি পবিত্র কোরআন সই হাদিস এবং উম্মতের ইজমার আলোকে অকাট্যভাবে প্রমাণিত এবং সাধারণ মুসলিমদের মাঝে ব্যাপকভাবে প্রচলিত ও প্রসিদ্ধ যেমন পাঁচ অক্ত সালাত রমজানের সম হজ জাকাত ইত্যাদি ফরজ বিধান অস্বীকার করা বা মদ জিনা সুদ ইত্যাদি অবৈধ কাজকে বৈধ মনে করা এই সকল বিভ্রান্ত আকিদায় বিশ্বাস করা হারাম এবং কুফর এতে লিপ্ত ব্যক্তি একদিকে যেমন বিদাতি অন্যদিকে সে কাফের বা মোরতাদ দুই যেসব বিষয়ে বিভ্রান্ত হওয়ার ব্যাপারে কোরআন ও সন্ন্যার অনুসারী ওলামায়দিন একমত হয়েছেন তবে ওই সকল বিষয়ে সাধারণ মুসলিমরা বিস্তারিত জানে না এবং সেগুলো সূক্ষ্ম ও অস্পষ্ট হওয়ার কারণে কোরআন সন্ন্যার উপর অভিজ্ঞ উলামে দিন ছাড়া অন্য কেউ তা বুঝতে সক্ষম নয় যেমন পবিত্র কোরআন আল্লাহর কালাম আল্লাহর সৃষ্ট নয় পিতাকে হত্যাকারী সন্তান পিতার সম্পত্তিতে ওয়ারিশ হবে না কবিরা গুনায় লিপ্ত হওয়ার কারণে কোন মুসলিমকে কাফির বলা যাবে না ইত্যাদি এই সকল আকিদাদে বিশ্বাসী ব্যক্তি বিদাতি এবং পাপি তবে কাফের নয় অর্থাৎ এই ধরনের বিভ্রান্ত আকিতা বিশ্বাস হারাম হিসেবে গণ্য কুফরি নয় এ কারণে উলামেদিন খারেজি মোতাজিলা মুজাসিমা ইত্যাদি ফিরকাকে সর্বসম্মতিক্রমে বিদাতি হিসেবে আখ্যায়িত করেছেন তাদের কার্যকলাপকে হারাম হিসেবে ঘোষণা করেছেন আমরা উপরে ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহেমাহুল্লাহ থেকে উল্লেখ করেছি তিনি বিদাতকে হারাম মাকরু ফরজ মুস্তাহাব ও মুবাহ এই পাঁচটি ভাগে ভাগ করেছেন এবং হারাম বিদাতের উদাহরণে খারেজি মোতাজিলা মুরজিয়া ইত্যাদি বিভিন্ন ফিরকার বিদাতি আকিদা বিশ্বাসের কথা উল্লেখ করেছেন অন্যান্য ওলামে একরামও এই সকল বিদাতি ফিরকাকে পথভ্রষ্ট হিসেবেই গণ্য করেছেন তবে বেশিরভাগ দিন তাদের কাফির বলেননি তিন উপরে আমরা বলেছি যেসব বিষয়ে সাহাবে ক্রামের যুগ থেকে মত চলে আসছে ওই সকল বিষয়ে উভয় পক্ষের মতই গ্রহণযোগ্য এক্ষেত্রে কোনো একটি মতকে বেদাত হিসেবে আখ্যায়িত করা বা কোনো এক পক্ষকে বিভ্রান্ত বলার সুযোগ নেই তবে যেসব ব্যাপারে সাহাবে ক্রাম বা তাদের পরবর্তী ওলামে দিন ইজমা করেছেন যে সে বিষয়ের বিরোধিতা করা যাবে না ইজমা অর্থ হচ্ছে কোনো এক যুগের সকল ওলামে দিনের ঐক্যমত যদি একজন আলেমও কোনো বিষয়ে দ্বিমত করে থাকেন তবে তা ইজমা বলে গণ্য হবে না তাই তার বিরোধিতা করা হারাম বা কুফরি বলেও গণ্য হবে না কিন্তু কোনো একটি বিষয়ে যখন প্রায় সকল আলেমের মত পাওয়া যায় আর তার বিপরীতে খুবই নগণ্য সংখ্যক আলেমের বক্তব্য পাওয়া যায় তখন বিষয়টিকে ইজমার কাছাকাছি বলে গণ্য করা হয় উসুলবিদ উলামে ক্রামের কেউ কেউ এ ধরনের মাসআলাকে শিবহুল ইজমা তথা উপ ইজমা বা প্রায় ইজমা বলে অভিহিত করেন এর বিপরীত মতটিকে সাজ তথা বিরল মত বলা হয় যেমন ইমাম বুখারি ও ইবনেজারির তাবারির মতে জানাজার সলাতে অজুর প্রয়োজন নেই শাফি মাজাবের আল ইস্তেখারের মতে ইশার সলাত অর্ধরাত্রির পর শেষ হয়ে যায় অর্থাৎ রাত বারোটার পর যেই ব্যক্তি মুসলিম হয় বা ওই সময় যদি হায়েজগ্রস্ত মহিলা পবিত্র হয় তবে তার উপর ইশার সলাত ফরজ নয় ইমাম ইবনে তাইমিয়া বলেছেন এক বৈঠকে তিন তালাক দেওয়া হলে তা এক তালাক বলে গণ্য হবে ইত্যাদি প্রায় সকল উলামে এসব ব্যাপারে বিপরীত মত দিয়েছেন এ ধরনের সাজ মতের অনুসরণ করা নিষিদ্ধ বা হারাম নয় বরং মাকরু বা অপছন্দনীয় শরীয়তের দলিল প্রমাণ দিয়ে যারা গবেষণা করেন তাদের উচিত এ ধরনের সাজমত অনুসরণ করার ব্যাপারে অত্যাধিক সতর্কতা অবলম্বন করা এগুলো পরিহার করাই কল্যাণকর তবে অভিজ্ঞ কোনো মুস্তাহিদ দলিল প্রমাণের উপর ব্যাপক গবেষণা করে এসব মতের কোনো একটিকে গ্রহণ করলে তাকে বেদাতি আখ্যায়িত করে নিন্দা করা যাবে না তবে তার এই কাজটিকে অপছন্দ করা যেতে পারে কিন্তু যে ব্যক্তি অধিকাংশ মাসালাতে এ ধরনের সাজমত অনুসরণ করে তাকে অবশ্যই বিদাতি বলা হবে এবং তার এই কাজ হারাম বা অবৈধ বলে গণ্য হবে এই ব্যক্তির নিকট ফতোয়া গ্রহণ করা যাবে না পাঁচ নম্বর বিষয়টি হল মূলত বৈধ এমন কোনো কাজ দলবদ্ধভাবে বা নিয়মিত আদায় করার বিধান বর্তমানে একটা ধারণা সাধারণভাবে ব্যাপক প্রচার প্রসার লাভ করেছে যে কোনো একটি কাজ আল্লাহ রসুল যেভাবে আদায় করেছেন হুবহু সেভাবে আদায় করাই আবশ্যক আল্লাহ রসুল যদি একাকী আদায় করে থাকেন তবে তা দলবদ্ধভাবে আদায় করা বেদাত তিনি যদি অনিয়মিতভাবে আদায় করে থাকেন তবে তা নিয়মিত আদায় করা বিদাত ইত্যাদি এর উপর নির্ভর করে কয়েকজন লোক একত্রিত হয়ে দোয়াদরুদ পাঠ করলে তাকে বিদাত আখ্যায়িত করা হয় কেউ কেউ তো এতটা বাড়াবাড়ি করে যে একটু সুন্দর কণ্ঠে সুর করে দোয়াদরুদ পাঠ করা হলে তা বিরাট বলে আখ্যায়িত করে তারা বলে আল্লাহ রসুল কি এভাবে সুর করে এগুলো পাঠ করেছেন এই সকল লোকেরা কিছু কিছু আলেম ওলামার বক্তব্য উপস্থাপন করে যারা দলবদ্ধভাবে নিয়মিত কোনো বৈধ কাজ করার ব্যাপারে আপত্তি উত্থাপন করেছেন এই সকল লোকেরা কিছু কিছু আলেম ওলামার বক্তব্য উপস্থাপন করে যারা দলবদ্ধভাবে নিয়মিত কোনো বৈধ কাজ করার ব্যাপারে আপত্তি উত্থাপন করেছেন কিন্তু তারা এটা লক্ষ্য করে না যে ওই সকল উলামেকরাম কেবল রসুল সাল্লাহ ইসলাম করেননি বিধায় এই সকল কাজ দলবদ্ধভাবে নিয়মিত আদায় করা অপছন্দ করেছেন এমন নয় বরং এভাবে দলবদ্ধভাবে নিয়মিত আদায় করলে মানুষ বিষয়টিকে আবশ্যক ও অত্যাধিক গুরুত্বপূর্ণ মনে করবে এমন আশঙ্কার কারণে তারা এ থেকে নিষেধ করতেন এই দুটি চিন্তাধারার মধ্যে পার্থক্য হল যারা আল্লাহ রসুল সাল্লাম আলাইস্লাম দলবদ্ধভাবে বা নিয়মিত কোনো কাজ করেননি তাই তা দলবদ্ধভাবে বা নিয়মিত করা বেদাত এমন মনে করে তারা কোনো অবস্থাতেই এভাবে আদায় করা বৈধ বলে না কিন্তু যারা বলে কোনো ভালো কাজ দলবদ্ধভাবে বা নিয়মিত আদায় করা আসলে বৈধ বা উত্তম কিন্তু এভাবে আদায় করলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে তাই তা পরিত্যাগ করা উচিত তারা কিছু শর্ত সাপেক্ষে এসব কাজের অনুমতি প্রদান করে থাকে যেমন হয়তো কেউ দলবদ্ধভাবে আদায় করল কিন্তু নিয়মিত করল না বা ব্যক্তিগতভাবে নিয়মিত আদায় করল কিন্তু প্রকাশ্যে জমায়েত হয়ে আদায় করল না ইত্যাদি আর যদি জ্ঞানের প্রচার প্রসারের ফলে এমন অবস্থার সৃষ্টি হয় যে কোনো কাজ দলবদ্ধভাবে নিয়মিত আদায় করলেও মানুষ বিভ্রান্ত হবে না তবে তারা সেটা দলবদ্ধভাবে নিয়মিত আদায় করাও বৈধ বলবেন সুতরাং কোনো কিছু আল্লাহ রসুল করেননি তাই বিদাত এমন বলা আর বিষয়টি মূলত বৈধ তবে এভাবে আদায় করলে বিদাত সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় তা বর্জন করা একই বিষয় নয় যেহেতু প্রথম ক্ষেত্রে বিষয়টি নিজেই বিদাত হিসেবে গণ্য আর সাধারণভাবে সকল অবস্থায় তা নিন্দনীয় প্রমাণিত হয় কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তা নিজে বিদাত নয় বরং বিদাত সৃষ্টি হতে পারে এমন আশঙ্কাই বর্জনীয় হয় ফলে এই আশঙ্কা দূরীভূত হলে তাতে লিপ্ত হওয়া বৈধ বলে গণ্য হয় উদাহরণস্বরূপ রসুল্লাহ সাল্লাহ প্রতিদিন মাগরীবের সালাতের পর মসজিদে বসে এসা পর্যন্ত কোরআন পাঠ করতেন এমন বর্ণনা পাওয়া যায় না এখন যদি কেউ নিয়মিত মাগরিবের পর হতে এসা পর্যন্ত পবিত্র কোরআন তেলাওয়াত করা অভ্যাসে পরিণত করে তবে প্রথম দলের মতে তা বিদাত হওয়া উচিত যেহেতু রসুল সাল্লাহ ইসলাম এটা করেননি কিন্তু দ্বিতীয় দলের মতে এটা বিদাত নয় যেহেতু দু একজনের ব্যক্তিগত আমলের কারণে সমাজের লোকের আকিদা বিশ্বাস পরবর্তিত বা পরিবর্তিত হওয়ার আশঙ্কা নেই এখন যদি দেখা যায় পাড়াশুদ্ধ সকল লোক একত্রিত হয়ে নিয়মিত মাগরিবের সালাতের পর হতে এসা পর্যন্ত কোরআন তেলওয়াত করে তবে এমন আশঙ্কা রয়েছে যে অজ্ঞ লোকেরা বিষয়টিকে ফরজ বা সুন্নত মনে করবে তাই বিষয়টি হতে মানুষকে বিরত রাখার প্রয়োজনীয়তা দেখা দেবে এই পার্থক্যটি বুঝে নেওয়ার পর এটা স্মরণ রাখতে হবে যে আলেমরা যখন দলবদ্ধভাবে নিয়মিত কোনো কাজ করার ব্যাপারে আপত্তি উত্থাপন করেন তখন তারা এটা উদ্দেশ্য করেন না যে যে কোনো কাজ দলবদ্ধভাবে আদায় করা বা নিয়মিত আদায় করা নিজে থেকেই নিন্দনীয় একটি বিষয় যেহেতু কোনো কাজ দলবদ্ধভাবে আদায় করার ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে যা আমরা পূর্বে উল্লেখ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হল রসুল সাল্লাহ বলেছেন আল্লাহ সুবহান বলেন ফাইং জাকারানি ফি নাফসিহি তুহু ফি নাফসি ওয়াইং জাকারানি ফি মালাইন তুহু ফি মালাইন খাইরিম হুম যদি আমার বান্দা আমাকে নির্জনে একাকী স্মরণ করে তবে আমিও তাকে একাকী স্মরণ করি আর যদি সে আমাকে কোনো মজলিসে অনেক মানুষের মধ্যে স্মরণ করে তবে আমিও তাকে তদাপেক্ষা উত্তম মজলিসে অর্থাৎ ফেরেস্তাদের মজলিসে স্মরণ করি সহি বুখারি এছাড়া সহি বুখারিতে বর্ণিত অন্য একটি হাদিসে এসেছে একদল লোক একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করছিল পরবর্তীতে আল্লাহ সুবাহানাওয়াতালা তাদের ক্ষমা করে দেন এমনকি ওই ব্যক্তিকেও ক্ষমা করে দেন যার নিয়ত শুদ্ধ ছিল না এই হাদিসটি প্রমাণ করে একদল লোক একত্রিত হয়ে কোনো ভালো আমল করলে তাদের মধ্যে যাদের অন্তরে এবাদতের প্রতি একাগ্রতা ও একনিষ্ঠতার অভাব তারাও ক্ষমা পেয়ে যায় অথচ একাকী ইবাদত করলে তাদের এই ইবাদত গ্রহণযোগ্য হতো না অতএব কোনো কাজ দলবদ্ধভাবে আদায় করা নিন্দনীয় মনে করার কোনো যুক্তি নেই একইভাবে কোনো আমল নিয়মিত আদায় করার ব্যাপারে হাদিসে উৎসাহিত করা হয়েছে রসুল সাল্লাহ আলাইসলাম বলেন ওয়ান্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদোয়া মুহা ওয়া ইনকল্লা আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় আমল হল ওই আমল যা নিয়মিত আদায় করা হয় যদিও তা পরিমাণে কম হয় বুখারি ও মুসলিম কোন আমল নিয়মিত আদায় করা এবং তা অভ্যাসে পরিণত করার বিষয়টিকে রসুল সাল্লাহ ইসলাম এতটা গুরুত্ব দিয়েছেন যে অনেক সময় উক্ত অভ্যাস জারি রাখার স্বার্থে অপছন্দনীয় সময়েও আমল করার অনুমতি প্রদান করেছেন রসুল সাল্লাম রমজানের দুই একদিন পূর্বে নফল সোয়াম পালন করতে নিষেধ করেছেন যাতে মানুষ সেটাকে রমজানের অংশ মনে না করে কিন্তু যার সম পালনের নির্দিষ্ট কোনো অভ্যাস থাকে যেমন মাসের শেষ দুই দিন সম পালন করা বা প্রতি সোমবার সম পালন করা ইত্যাদি আর এই অভ্যাস অনুযায়ী রমজানের একদিন বা দুই দিন পূর্বে শ্রম পালনের সময় হয় তবে নিয়মিত অভ্যাস ধরে রাখার স্বার্থে তাকে রমজানের একদিন বা দুই দিন পূর্বে শ্রম পালনের অনুমতি দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাম বলেন লা ইয়াউমিন ইয়াউমাইন রজুলুন তোমরা রমজানের দুই একদিন আগে সম পালন করবে না তবে যদি কারো নির্দিষ্ট কোনো দিনে সোয়াম পালনের অভ্যাস থাকে সে রাখতে পারে সহি মুসলিম সুতরাং কোনো কাজ নিয়মিত করা বা অভ্যাসে পরিণত করা শরীয়তে অত্যাধিক ফজিলতপূর্ণ কোনো উত্তম কথা সুন্দর কণ্ঠে সুর করে পাঠ করার ব্যাপারটিও একটি স্বাভাবিক ও সাধারণ বিষয় এটা নিন্দনীয় বিদাত হতে পারে না রসুল সাল্লাহ ইসলাম নিজেই সুর করে কবিতা পাঠ করেছেন বলে বর্ণিত আছে সই বুখারিতে এসেছে খন্দকের যুদ্ধে যখন সাহাবেকরাম পরীক্ষা খনন করছিলেন রসুল সাল্লাহাম নিজেও তাদের সাথে সহযোগিতা করছিলেন আবদুল্লাহ ইবনে রাউহা রাদিয়াল্লাহ তালানু আল্লাহর প্রশংসা সূচক একটি কবিতা আবৃত্তি করছিলেন রসুল সাল্লাহ আলাইস্লাম নিজেও তার সাথে কণ্ঠ মিলাচ্ছিলেন কবিতাটির ভাষা ছিল এমন হে আল্লাহ আপনার দয়া না হলে আমরা সঠিক পথ পেতাম না আমরা দান খয়রাত করতাম না সলাত আদায় করতাম না অতএব আমাদের উপর আপনি অনুগ্রহ করুন শত্রুর সাথে মোকাবেলার সময় আমাদের পদযুগলকে দৃঢ় রাখুন ওরাই তো আমাদের সাথে বাড়াবাড়ি করেছে যখন তারা আমাদের পথভ্রষ্ট করতে চেয়েছে আমরা অস্বীকার করেছি হাদিসের শেষে বলা হয়েছে কবিতাটির শেষের অংশ রসুল্লাহ সাল্লাম টেনে বলছিলেন তাছাড়া বিভিন্ন বর্ণনাতে রসুল সাল্লাহ আলাইস্লামের সামনে দব বাজিয়ে গান করার ঘটনা বর্ণিত আছে রসুল সাল্লাহ আলাইস্লাম তাদের নিষেধ করেননি সুন্দর কণ্ঠে ক্রান তেলাওয়াত করার ফজিলত সম্পর্কেও হাদিস বর্ণিত আছে রসুল সাল্লাহ আলাইস্লাম বলেন মা আদিন আল্লাহ মা আদিন আলী নাবিয়িন হাসান সাউদ ইয়াতাগান্নাবিল কোরআন এজহারু বিহি কোন নবী যখন সুন্দর কণ্ঠে সুর করে সশব্দে কোরআন তেলাওয়াত করেন আল্লাহ সুবাহান তা অত্যাধিক সন্তুষ্টির সাথে শ্রবণ করেন সেই বুখারি ও মুসলিম অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেন জাইনুল কোরআন আবি আসুয়া আতিকুম তোমরা সুন্দর কণ্ঠের মাধ্যমে কোরআনকে সজ্জিত করো অর্থাৎ তেলাওয়াত করো ইমাম বুখারি তার সহিতে হাদিসটিকে সনদবিহীনভাবে উল্লেখ করেছেন ইবনে হাজার আল আসকালানি রহমাহুল্লাহ সই বুখারির ব্যাখ্যায় হাদিসটির বিভিন্ন সনদ উল্লেখ করেছেন এবং তার কোনো কোনোটি হাসান বলে মন্তব্য করেছেন সুতরাং সুন্দর কথা সুন্দর কণ্ঠে সুর করে পাঠ করাতে দোষের কিছু নেই অতএব তা বিদাত হিসেবে আখ্যায়িত করার কোনো যৌক্তিকতা নেই একইভাবে বৈধ যে কোনো পন্থায় কোনো ভালো আমল করা কোনো ভালো আমল করা হলে তা দোষণীয় নয় বরং উত্তম হিসেবে বিবেচিত হবে এটি সাধারণ ও স্বাভাবিক বিধান যে সকল ওলামা একরাম নির্দিষ্ট কোনো অবস্থা ও পদ্ধতিতে কোনো ভালো আমল করা অপছন্দ করেছেন তারা ভিন্ন কোনো কারণে এটা করেছেন আসলে এই কাজটি অবৈধ এটা বোঝানোর জন্য নয় ওই অবস্থায় ওই পদ্ধতিতে ভালো আমলটি করলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হবে এমন মনে করে তারা বিষয়টি পরিহার করার নির্দেশ দিতেন কিন্তু এ ধরনের আশঙ্কা না থাকলে তারা এগুলো থেকে নিষেধ করতেন না এর উদাহরণে আহমদ ইবনে হাম্বলের ওই কথাটি পেশ করা যায় যা আমরা পূর্বে উল্লেখ করেছি আরাফার দিনে বিভিন্ন এলাকার মসজিদে একত্রিত হয়ে দোয়া মোনাজাত করা সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন লা ইন্নামা হুয়া দোয়াউন ওয়াজিকরুল্লাহ ফাকিল তাফ আলহু আংটা কলা আম্মা আনা ফালা এতে কোনো সমস্যা নেই এটা তো দোয়া আর জিকির তখন তাকে বলা হলো তবে আপনি কি অংশগ্রহণ করবেন তিনি বললেন আমি নিজে এতে অংশগ্রহণ করব না আলমগ্নি অর্থাৎ তিনি সাধারণ মানুষকে এসবে লিপ্ত হওয়ার অনুমতি দিলেও নিজে তাতে লিপ্ত হননি যাতে মানুষ বিষয়টিকে গুরুত্বপূর্ণ ইবাদত মনে না করে এতে প্রমাণিত হয় এভাবে একত্রিত হয়ে কোনো ভালো কাজ করা নিজে বিদাত নয় তবে তা থেকে বেদাত সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা রয়েছে তাই বেদাত যাতে সৃষ্টি না হতে পারে এমন সতর্কতার সতর্কতা অবলম্বন করে তাতে লিপ্ত হওয়া বৈধ ইমাম ইবনে তাইমা রহেমাহুল্লাহ এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেন আউ ইউকাল উফিত আরিফ ইন্নাহু লা বাসা আহিয়ানান লিআরিদি ইযা লাম ইউজআল সুন্নাতান রাতিবাতান وهكذا يقول أئمة العلم في هذا وأمثاله আরাফার দিন একত্রিত হওয়া সম্পর্কে কথা হল ক্ষেত্র বিশেষে যদি বিরাট সৃষ্টি হওয়ার আশঙ্কা না থাকে এমন বলা যায় যে এতে কোনো সমস্যা নেই যদি এটাকে নিয়মিত সুন্নাতে পরিণত না করে فإن ذلك إنما يقال فيما شرعه رسول الله صلى الله عليه وسلم إذ ليس لغيره أن يسن ولا أن يشرع তারা কখনো কখনো এ ধরনের বিষয়কে অপছন্দ করেন আবার কখনো কখনো এটার অনুমতি প্রদান করেন যদি সেটাকে সুন্নাতের মর্যাদা দেওয়া না হয় তবে কোনো আলেম কখনোই এমন বলেন না যে এমন কাজ মুসলিমদের জন্য রসুল সাল্লাহ ইসলামের সুন্নাত হিসেবে গণ্য যেহেতু এমন কথা কেবল সেই সকল কাজের ক্ষেত্রে বলা যায় যা রসুল সাল্লাহ ইসলাম নিজে চালু করেছেন কারণ অন্য কারো জন্য শরীয়তের কোনো বিধান চালু করা বা শরীয়ত প্রণয়ন করার ইখতিয়ার নেই মাজমুয়ায়ে ফাতোয়া উপরোক্ত আলোচনার সারমর্ম হল যে কাজ নিজে বৈধ তা দলবদ্ধভাবে নিয়মিত আদায় করা বা সুন্দর কণ্ঠে আদায় করাও বৈধ তবে যদি এমন আশঙ্কা থাকে যে এভাবে আদায় করলে সাধারণ মানুষ মনে করবে এভাবে আদায় করাই রসুল সাল্লাহ আলাইস্লামের সুন্নাত তাহলে তাতে লিপ্ত হওয়া মাকরু তথা অপছন্দনীয় হবে এবং তা পরিহার করাই উত্তম হবে আর যদি কোনোভাবে মানুষকে এমন ধারণা করা হতে বিরত রাখা যায় এবং এ থেকে অন্য কোনো অনিষ্ট সৃষ্টি না হয় তবে তাতে লিপ্ত হতে কোনো সমস্যা নেই উপসংহার এ অধ্যায়ে আমরা বেদাতের সংজ্ঞা প্রকারভেদ ও প্রতিটি প্রকারের বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি সংক্ষেপে বলা যায় শরীয়তের বিধান নয় এমন কোন মতবাদ শরীয়তের নামে চালানোই হল আত বর্তমানে কিছু লোক বেদাতের সংজ্ঞায় বলে সোয়াবের কাজ নয় এমন বিষয়কে সোয়াবের কাজ মনে করা বেদাত এই সংজ্ঞাটি সঠিক তবে সম্পূর্ণ নয় এখানে বেদাতকে আংশিকভাবে চিত্রিত করা হয়েছে প্রকৃত সত্য হল বেদাতের সম্পর্ক কেবল সোয়াবের সাথে নয় বরং পাপ পুণ্য ফরজ মুস্তাহাব মাকরু মোবা ইত্যাদি যে কোনো প্রকার বিধানের বিপরীত মতামত ব্যক্ত করাই বিদাত সোয়াবের কাজ নয় এমন কাজকে সোয়াবের কাজ মনে করা যেমন বিদাত একইভাবে সোয়াবের কাজকে সোয়াবের কাজ মনে না করাও বিদাত উদাহরণস্বরূপ বর্তমানে কিছু লোক কোরআনের অর্থ অনুধাবনের প্রতি অত্যাধিক গুরুত্ব আরোপ করে বলে অর্থ না বুঝে সারাদিন কোরআন তেলাওয়াত করলেও কোনো সোয়াব হবে না পবিত্র কোরআনের অর্থ অনুধাবনের প্রতি গুরুত্ব আরোপ করা একটি উত্তম কাজ কিন্তু অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে কোনো সওয়াব হবে না এটি আল্লাহর দিন সম্পর্কে একটি ভুল বুঝ কারণ পবিত্র কোরআনের হুরুফে মুকাত্তাআত সমূহ যেমন আলিফ লামিম হামিম ইত্যাদি তেলাওয়াত করলেও সব হয় অথচ আমরা সেগুলোর অর্থ বুঝি না রসুল্লাহ সাল্লাম আলাইসলাম বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন যে কেউ আল্লাহর কিতাবের একটি হরফও তেলাওয়াত করে তার জন্য একটি নেকি লেখা হয় এবং প্রতিটি নেকিকে দশ গুণ বৃদ্ধি করা হয় আমি বলবো না যে আলিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তিরমিজি এতে প্রমাণিত হয় পবিত্র কোরআনের যে কোনো হরফ বুঝে হোক না বুঝে হোক তিলওয়াত করে দশটি নেকি হয় এ ধরনের একটি সোয়াবের কাজকে সোয়াবের কাজ নয় এমন মন্তব্য করা বিদাহাত একইভাবে বৈধ কাজকে হারাম মনে করা বা হারামকে হালাল মনে করা ইত্যাদি যে কোনো বিভ্রান্ত আকিদা বিশ্বাস বেদাত হিসেবে পরিগণিত কেউ কেউ বলেন আল্লাহ রসুল সাল্লাম বা সাহাবেকরাম রিদওয়ানুল্লাহ তালা আলহিম আজমাইন যা কিছু করেননি তা করা বেদাত আমরা উপরে দেখেছি এ কথাটিও পুরোপুরি সঠিক নয় আল্লাহ রসুল সাল্লাম কোনো কাজ না করলেই উক্ত কাজটি নিষিদ্ধ প্রমাণিত হয় না যেহেতু তিনি অনেক সময় বৈধ বা এমনকি উত্তম কাজও পরিত্যাগ করতেন উম্মতের উপর কষ্ট হবে এমন ভেবে বা কাজটি যে আসলে ফরজ নয় তাই তা পরিত্যাগ করা যায় এমন প্রমাণ করার জন্য তিনি এটা করতেন অতএব আল্লাহ রসুল সাল্লাহাম কোনো কাজ করেননি কেবল এই কারণে কাজটিকে নিন্দনীয় প্রমাণ করা যায় না বরং দেখতে হবে তিনি উক্ত কাজ অপছন্দ করার কারণে পরিত্যাগ করেছেন নাকি ভিন্ন কোনো কারণে সাহাবে একরাম যেসব কাজ পরিত্যাগ করেছেন সে ব্যাপারেও একই কথা প্রযোজ্য পবিত্র কোরআনে জের জবর ও নুক্তার সংযোজন উসুলে হাদিস ও উসুলে ফিকা প্রণয়ন ইত্যাদি বিভিন্ন উদাহরণ রয়েছে যাতে প্রমাণিত হয় সাহাবে একরামের যুগে ছিল না এমন কাজ উত্তম হিসেবে পরিগণিত হতে পারে এমন বলার কোনো যৌতিকতা নেই যে এমন কাজ উত্তম হলে সাহাবেকরাম অবশ্যই তা করতেন বরং কথা বলাই অধিক সঙ্গত যে এ সকল কাজ নিষিদ্ধ হলে আল্লাহর রসুল এবং সাহাবেকরাম তা থেকে অবশ্যই নিষেধ করতেন যে কেউ বিদাতের তৃতীয় মূলনীতিটির উপর কেউ কেউ বিদাতের তৃতীয় মূলনীতিটির উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করে তারা বেদাত হতে পারে এই আশঙ্কায় বহু সংখ্যক বৈধ কাজকে হারাম ঘোষণা করে থাকে এ বিষয়ে তারা মন্দ কাজের পথ বন্ধ করার জন্য ভালো কাজ পরিত্যাগ করার মূলনীতি ব্যবহার করে কিন্তু এক্ষেত্রে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যায় প্রথমত তারা ভুলে যায় যে মন্দ কাজের আশঙ্কায় যে ভালো কাজটি পরিত্যাগ করা হচ্ছে সেটা নিজেই কোনো মন্দ কাজ নয় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো কাজটি পরিত্যাগ করতে হচ্ছে কিন্তু এটা চিরন্তন বিধান নয় পরিস্থিতির পরিবর্তন ঘটলে উক্ত কাজটি আবার বৈধ হিসেবে বিবেচিত হতে পারে তারা এটাও ভুলে যায় যে মন্দ ও অনিষ্টের পদ বন্ধ করতে বলতে কেবল বেদাতের পদ বন্ধ করা বোঝায় না বরং এর অর্থ হল যে কোনো বড় ধরনের মন্দ কাজের পথ বন্ধ করার জন্য তদাপেক্ষা কম গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে চলা বেদাত সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় যেমন অনেক সময় বৈধ বা উত্তম কাজ পরিত্যাগ করা উচিত একইভাবে যেসব কাজ বিদাত কিন্তু হারাম বা কুফর নয় বরং মাখরু বা খেলাফে আউলা ক্ষেত্র বিশেষে মুসলিমদের মাঝে হৈহট্টগোল বা হানাহানি রদ করার জন্য বা অন্য কোনো কারণে ওই সকল বেদাতের প্রতিবাদ না করা উচিত একটি অনিষ্টের পথ বন্ধ করতে যেয়ে তদাপেক্ষা নিকৃষ্ট কাজের পথ খুলে দেওয়া সঠিক কর্মপন্থা নয় এই সকল বিষয়ে সঠিক ধ্যান ধারণা ও চিন্তা দর্শন বিদ্যমান না থাকার কারণে বর্তমানে বিদাত সম্পর্কে একদিকে দেখা যায় কিছু লোক অত্যাধিক কঠোরতা ও বাড়াবাড়ি করছে অপরদিকে কিছু লোক বিদাতের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত রয়েছে আল্লাহ সুবহান আমাদের সকলকে সকল প্রকার অনিষ্টতা থেকে রক্ষা করুন আমিন ওয়াসাল্লাহ তালা আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন